মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসলিন নবীনা মোহাম্মদিন আলিহি ওয়ালা আলিহি ও আসহাবি ও আজওয়াজিহি ওদুরিয়াথি ওয়ালা মন তবি আহম বেহসানিন ইলায়ুমিদ্দিন আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সকলের পক্ষে রমাদান মোবারকের প্রত্যেকটি মুহূর্তকে গনিমত হিসেবে ব্যবহার করার তৌফিক দিয়ে ধন্য করুন আমরা বলবো আমিন এবং পাশাপাশি রমজান মুবারকের রহমত মকফিরাত নাজাত রমজানুল মুবারকের সিয়াম সাধনা এবং রমজানুল মুবারকের লাইলাতুল কাদার কোরআন নাজিরের রাত্রি সৌভাগ্য রজনী একটি রাত্র হাজার মাসের চেয়ে উত্তম আমাদের সকলের ধরেও নসিব করুন শুধু তাই না আমাদেরকে রমজানুল মুবারকের শিক্ষায় মানুষের কল্যাণ আর উপকারে যথাযথ দায়িত্ব পালন করারও তৌফিক এনায়ত করুন আমিন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তার যথাযথ খেলাফতের দায়িত্ব পালনের জন্যে এবং এই পৃথিবীতে হাসানা সমৃদ্ধ হওয়ায় পরকালেও হাসানায় সমৃদ্ধ হয়ে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার জন্যেই দিয়েছেন পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল ইসলাম এবং আল ইসলাম এর মৌলিক পাঁচটি ভিত্তির অন্যতম একটি ভিত্তি হলো যেমন সাওম বা রোজা ঠিক এমনি আরেকটি হলো জাকাত আর আলহামদুলিল্লাহ রমজান মোবারকে আমরা অনেকেই জাকাতটাও আদায় করার চেষ্টা করি যাতে করে রমজানুল মোবারকের অসংখ্য অগণিত অশেষ নিয়ামত এবং মর্যাদার ভিতরে জাকাত আদায়ের ইবাদতটাও আমাদের জন্যে অনেক বেশি কল্যাণের কারণ হয়ে যায় রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের বাস্তব ঠিকানায় পরিণত হয় আর তাই আমরা অনেকে জাকাত রমজাদুল মুবারকেও দেই আর হ্যাঁ এটিকে উদ্বুদ্ধই করা উচিত কারণ জাকাত হিসাব করতে হয় বারোটি চন্দ্র মাসের এক বছরে আর এক রমজান থেকে আরেক রমজান এভাবে হিসাব রাখলে সুন্দর হয় সঠিক হয় বুদ্ধিগণ আর তাই জাকাত নিয়েও আমরা প্রাসঙ্গিক কথা বলছিলাম আমাদের এই আলোচনায় যাতে করে আমরা যারা জাকাত আদায় করি তারা তাই যথাযথ দিতে পারি আল্লাহ সুফান তালা যে জন্য জাকাত ফরজ করেছেন তারা যথাযথ হক বাস্তবায়ন করতে পারি শুধু তাই না যদি আমরা এমন কেউ থাকি যে জাকাত ফরজ নয় আমার উপরে অথবা জাকাত গ্রহণ করার মতো দারিদ্রতা থেকেও আল্লাহ আমাকে মুক্ত রেখেছেন তবে হতে পারে জাকাত আদায়কারী এবং জাকাত গ্রহণকারীর মাঝখানে মধ্যস্থতা করি জাকাত বিষয়ক কোনো কাজেও নিজেকে জড়াতে পারি কারণ রব্বুল আলমিন সফল মুমিন বা ইমানদারদের পরিচয় দিতে গিয়ে বলেছেন ওয়াল্লাদিন আহম লিজাকাতে আর ওরা সফল ইমানদার যারা জাকাতের ব্যাপারে কাজ করে জাকাতের ব্যাপারে কর্ম বাস্তবতায় নিজেদেরকে সম্পৃক্ত করে তাই হয় জাকাত আদায়কারী না হয় জাকাত গ্রহণকারী না হয় জাকাতের মধ্যস্থতাকারী যে কোনো একটি অবস্থায় আমাদেরকে রব্বুল আলমিন ইসলামের সমৃদ্ধ এই সুশীতল চিরন্তন শান্তিময় ছায়ায় আশ্রয়ে তৌফিক দিয়ে ধন্য করুন আমিন বন্ধুগণ আজকে আমাদের এই আলোচনায় আমরা বেশ কয়েকটি বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এর মধ্যে প্রথমেই বলতে চাই জাকাত প্রদান বা আদায় করতে গিয়ে এর কি কি আদব রক্ষা করা উচিত কারণ জাকাত বাদাত জাকাত কেবল কিছু টাকা খরচ করার নাম নয় কেবল নিজের সম্পদ থেকে দরিদ্রকে দান করার নাম নয় সাধারণ সাদাকার মতো নয় বরং জাকাত ফরজ ইবাদত জাকাত ইসলামের পাঁচটি ভিত্তির অন্যতম জাকাত কাফের এবং ইমানদারের মধ্যে পার্থক্য সূচনকারী শুধু তাই না ইসলামের সুন্দর অবিয় সার্বজনীন শান্তির বাণী নিশ্চিত করার এক সমৃদ্ধ আর্থিক ব্যবস্থাপনার নাম জাকাত তাই জাকাত দিতে গিয়ে এর আদব রক্ষা করতে হবে যে আদব রক্ষা করবে না এর শিষ্টাচারিতা লঙ্ঘন করবে যথাযথভাবে আদায় হবে না জাকাত যার তার জাকাতটা যথার্থ ফরজ হব হিসেবে রব্বুল আলমিনের কাছে প্রদেয় বলে গৃহীত হবে না তাই বন্ধু কি কি আদব রক্ষা করলে জাকাত প্রদানকারীর জাকাতটা যথাযথভাবে আদায় হয়েছে বলে রব্বুল আলমিন গ্রহণ করবেন আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব এই চেতনা নিয়ে যাতে করে আমাদের সমাজে প্রচলিত অথবা নিজেদের অজান্তে অথবা অনিচ্ছায় শিষ্টাচার বহির্ভূত ভদ্রতা বহির্ভূত আদব বহির্ভূত কোনো কাজ আমাদের দ্বারা না হয়ে যায় বন্ধু তাহলে আসুন আমরা পরস্পরে শুনি কোন সেই আদবগুলো এক নম্বর জাকাত আদায় করতে গেলে প্রথমত ব্যক্তিকে নিয়াতটা ঠিক রাখতে হবে নিয়াত কারণ ইবাদত রব্বুল আলমীদের কাছে কবুল হওয়ার জন্য প্রত্যেকটি ইবাদতের পূর্ব শর্ত নিয়াত সঠিক থাকা যেহেতু রসুল সাল্লাহ আলী হোসাল্লাম নিজে আমাদেরকে অগ্রিম জানিয়ে দিয়েছেন ইন্নামাল আমাল প্রত্যেকটি কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই জাকাত যিনি আদায় করছি আমি আমরা যে কেউ জাকাত দিচ্ছি জাকাত আদায় করছি জাকাত প্রদান করছি প্রথম শর্ত হলো প্রথম আদব হলো এর নিয়তটা থাকতে হবে রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য ইসলামের পাঁচটি ভিত্তির অন্যতম হিসেবে রসুল সাল্লাহ আলসিমের অনুসরণে মুসলিম হিসেবে ফরজ বিধান হিসেবে নামাজ রোজার মতো ফরজ হিসেবে জাকাত দিচ্ছি আল্লাহকে খুশি করার জন্যে এই নিয়তটা প্রথমে অবশ্যই থাকতে হবে দুই নম্বর জাকাত দেওয়ার যে আদব তা হল জাকাত দিতে গিয়ে কৃপণতা প্রদর্শন করা যাবে না তিন নম্বর জাকাত দিতে গিয়ে হৃদয়ে যাতনার তৈরি হতে পারবে না আহ এতগুলো টাকা দিয়ে দিলাম এত টাকা জাকাত আহা আহা এবং আফসুস অবশ্যই করা যাবে না তারপর জাকাতের আরেকটি আদব হলো বন্ধু জাকাত দিকে আপনি বেশি দিতে পারেন বেশি দেবেন বেশি জাকাত দেওয়ার শিষ্টাচারিতার প্রমাণ কম দিল না যদ্দুর আসলো এর থেকে এক দুই পাঁচ দশ পঞ্চাশ টাকা বেশি দিল হয়তো গায়ে লাগলো না কিন্তু এই সামান্য বেশি দেওয়াটা জাকাতকে শিষ্টাচারিতার ভিতরে কমপ্লিট করলো ব্যক্তির জন্য সমৃদ্ধির কারণ হয়ে দাঁড় বুদ্ধগণ তারপর জাকাতের আদব হলো জাকাত দিতে গিয়ে আপনি অ্যাডভান্স দিতে পারেন অ্যাডভান্স জাকাত অ্যাডভান্স দেয়া যায় বাকি রাখা যায় না জাকাতটা বাকি রেখে দিলাম আগামী বছর দেব বন্ধু না তারপরে জাকাতের আদব হলো বন্ধু জাকাত দিতে গিয়ে আপনি নিকৃষ্ট জিনিস দেবেন খারাপ জিনিস দেবেন তা হতে পারে না করিম আল্লাহ সুবাহ শক্ত ভাষায় তা নিষেধ করেছেন রব্বুল আলম বলেছেন ওলা তাইয়াম্মামুল খাবি সামিনহু তুনফিকুন ওয়ালাস্তম বিআখিদি ইল্লা আন তুগমিদু ফি কোরআন আল করিমের সরল অনুবাদ আমাদের ভাষায় করলে এভাবে বলতে হয় রব্বুল আলম বললেন খারাপ জিনিস দেওয়ার স্থির সিদ্ধান্ত নিও না অর্থাৎ নিজের জন্য যা অপছন্দ করো নিজে যা ব্যবহার করবে না নিজে যা নিজের জন্য ভালো মনে করো না তা জাকাত হিসেবে দেয়া যাবে না বন্ধু জাকাতের আদব নিকৃষ্ট জিনিস খারাপ জিনিস যা নিজে ব্যবহার করবেন না তা দেবেন না এটা করা যাবে না আপনি যেভাবেই জাকাত আদায় করুন খারাপ জিনিস দেয়া যাবে না তারপর জাকাতের আদব হলো বন্ধু যা আমাদের বাংলা ভাষাভাষী মানুষের মাঝে আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে নওয়াজবিল্লাহ দালিক আমরা দেখতে পাই অনেক দোকানের সামনে লেখা এখানে জাকাতের কাপড় পাওয়া যায় বন্ধু যদি জাকাতের কাপড় বলতে যিনি আপনি আমি জাকাত দিচ্ছি আমার আপনার আমার স্ত্রী আপনার আমার মা আপনার আমার বোন যে কাপড় আপনার আমার মেয়ে যে কাপড় পরে এমন মূল্যমানের উৎকৃষ্ট কাপড় যদি হতো তাহলে আদবের খেলাপ হতো না কিন্তু সবাই জানেন জাকাতের কাপড় মানে পাটের শাড়ি বস্তা পচা কাপড় শুধু তাই না অনেক ক্ষেত্রে পিছনের জমে যাওয়া স্টক লট খালাস করার জন্যে পচে যাওয়া সুতার নিকৃষ্ট কাপড় জাকাতের কাপড় বন্ধু অনেক বিজ্ঞ মানুষজনের কথা যারা জাকাতের জাকাতের কাপড় বলতে নিকৃষ্ট মানের আলাদা কাপড়কে নির্ধারিত করতে চায় তাদের সুস্থ বিবেক আছে কিনা তারা কি নিজেকে মানুষ বলে দাবি করতে পারে কিনা জাকাতকে অবহেলার বিষয় জাকাতকে অবজ্ঞার বিষয় জাকাতকে নিকৃষ্ট কাপড়কে জাকাতের কাপড় বলে নির্ধারণ করার বিষয় আল্লাহ হেদায়ত করুন খুব বিনয়ের সাথে বলি বন্ধু এটা মানবতাহীন কাজ মনুষ্যত্বহীন কাজ ইসলাম তা শিক্ষা দেয় না যারা এমনটা করে ইসলাম তাদেরকে আদবের খেলাফ আদবহীন নিকৃষ্ট বলে প্রচার এবং প্রকাশ করতে বলে শুধু তাই না বন্ধু জাকাত দিতে গিয়ে আমরা অনেকে এই জাকাতের কাপড় কিনে এনে জাকাত দিই এবং জাকাতের নামে মহড়া করি মাইকে ঘোষণা করে দেয়া হয় জাকাতের কাপড় দেয়া হবে একটা একশো টাকার দেড়শো টাকার পঞ্চাশ নিকৃষ্ট পচা মূল্যের কাপড় তা আবার মহড়া দেয়া হয় মাইকিং করে দুর্ভাগ্য এমন কত ইতিহাস ঘটেছে যে একটা জাকাতের শাড়ি নিতে এসে মানুষ নারী আর পুরুষ বৃদ্ধ আর বৃদ্ধা নিজেই জাকাত হয়ে গিয়েছে নিজেই মারা গিয়েছে সুতরাং আপনি আমি যিনি জাকাত দেয়ার নামে মহড়া করছি জেনে রাখা উচিত জাকাত নেয়ার জন্যে আপনার আমার বাড়ি পর্যন্ত দরিদ্রকে আনার অধিকার আমাদের কারো নাই বরং রব্বুল আলমিন কোরআন কেরিমে বলেছেন ওফি আমিম হাকুল মাহরুম আপনি আমার সম্পদে দরিদ্র অসহায় এবং প্রার্থিতদের অধিকার এটা তাদের ঘরে পৌঁছে দিতে হবে তাই জাকাতের নামে নিজের বাড়িতে নিজের ভিলায় নিজের অফিসে নিজের অবস্থানে মানুষের জড়ো করবেন মহরা দেখাবেন এটা জাকাতের আদব নয় যদি কেউ এমন মহরা দেখায় জাকাত দিতে দেন জেনে রাখা উচিত জাকাতটা আদায় হবে না ইবাদত হলো না হ্যাঁ জাকাতের সর্বশেষ আদব হলো যে জাকাত পৌঁছে দিতে হবে দরিদ্র অসহায় যেখানেই আছে তার ঘরে তার কাছে জাকাতটা পৌঁছে দিতে হবে বন্ধুগণ জাকাতের এই অতি সূক্ষ্ম অথচ অতি প্রয়োজনীয় বাস্তবে আদবগুলো আমাদের প্রত্যেকের জানা উচিত আর হা এই মুহূর্তে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকুন যারা ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন কেমন রক্ষা পাবে তাদের ইমান আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদনী ইমানই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ আজ রাত সাড়ে নটায় বাংলাদেশে ও রাত নটায় ভারতে পিস টিভি বাংলায় একটি উত্তম অর্থনীতি অর্থনীতি সর্বোৎকৃষ্ট বাণিজ্য নীতি বাণিজ্য নীতি সঠিক লেনদেন বৈধ উপায়ে বড় লাভ ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নূতন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম বিরতির আগে আমরা আলোচনা করছিলাম জাকাতের আদব হলো জাকাতটা বাকি রাখবো না বরং জাকাতটা অগ্রিম অ্যাডভান্সড আদায় করা যায় বাকি রাখা জাকাতের আদব নয় আল্লাহ সুবহান তাহলে এই আদবগুলো বুঝার তৌফিক দান করুন আমাদেরকে তারপরে জাকাতের আদব হলো বন্ধু জাকাত দিতে গিয়ে আপনি নিকৃষ্ট জিনিস দেবেন খারাপ জিনিস দেবেন তা হতে পারে না কোরআন করিম আল্লাহ শক্ত ভাষায় তা নিষেধ করেছেন রব্বুল আলী বলেছেন ইল্লা আন তুগমিদু ফি কোরআন আল করিমের সরল অনুবাদ আমাদের ভাষায় কলে এভাবে বলতে হয় রব্বুল আলী বললেন খারাপ জিনিস দেওয়ার স্থির সিদ্ধান্ত নিও না অর্থাৎ নিজের জন্য যা অপছন্দ করো নিজে যা ব্যবহার করবে না নিজে যা নিজের জন্য ভালো মনে করো না তা জাকাত হিসেবে দেয়া যাবে না বন্ধু জাকাতের আদব নিকৃষ্ট জিনিস খারাপ জিনিস যা নিজে ব্যবহার করবেন না তা দেবেন না এটা করা যাবে না আপনি যেভাবেই জাকাত আদায় করুন খারাপ জিনিস দেয়া যাবে না তারপর জাকাতের আদব হলো বন্ধু যা আমাদের বাংলা ভাষাভাষী মানুষের মাঝে আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে নওয়াজবিল্লাহ আহমিন দালিক আমরা দেখতে পাই অনেক দোকানের সামনে লেখা এখানে জাকাতের কাপড় পাওয়া যায় বন্ধু যদি জাকাতের কাপড় বলতে যিনি আপনি আমি জাকাত দিচ্ছি আমার আপনার আমার স্ত্রী আপনার আমার মা আপনার আমার বোন যে কাপড় আপনার আমার মেয়ে যে কাপড় পরে এমন মূল্যমানের উৎকৃষ্ট কাপড় যদি হতো তাহলে আদবের খেলাপ হতো না কিন্তু সবাই জানেন জাকাতের কাপড় মানে পাটের শাড়ি বস্তা পচা কাপড় শুধু তাই না অনেক ক্ষেত্রে পিছনের জমে যাওয়া স্টক লট খালাস করার জন্যে পচে যাওয়া সুতার নিকৃষ্ট কাপড় জাকাতের কাপড় বন্ধু অনেক বিজ্ঞ মানুষজনের কথা যারা জাকাতের জাকাতের কাপড় বলতে নিকৃষ্ট মানের আলাদা কাপড়কে নির্ধারিত করতে চায় তাদের সুস্থ বিবেক আছে কিনা তারা কি নিজেকে মানুষ বলে দাবি করতে পারে কিনা জাকাতকে অবহেলার বিষয় জাকাতকে অবজ্ঞার বিষয় জাকাতকে নিকৃষ্ট কাপড়কে জাকাতের কাপড় বলে নির্ধারণ করার বিষয় আল্লাহ হেদায়ত নাসিব খুব বিনয়ের সাথে বলি বন্ধু এটা মানবতাহীন কাজ মনুষ্যত্বহীন কাজ ইসলাম তা শিক্ষা দেয় না যারা এমনটা করে ইসলাম তাদেরকে আদবের খেলাফ আদবহীন নিকৃষ্ট বলে প্রচার এবং প্রকাশ করতে বলে শুধু তাই না বন্ধু জাকাত দিতে গিয়ে আমরা অনেকে এই জাকাতের কাপড় কিনে এনে জাকাত দিই এবং জাকাতের নামে মহড়া করি মাইকে ঘোষণা করে দেয়া হয় জাকাতের কাপড় দেয়া হবে একটা একশো টাকার দেড়শো টাকার পঞ্চাশ নিকৃষ্ট পচা মূল্যের কাপড় তা আবার মহড়া দেয়া হয় মাইকিং করে দুর্ভাগ্য এমন কত ইতিহাস ঘটেছে যে একটা জাকাতের শাড়ি নিতে এসে মানুষ নারী আর পুরুষ বৃদ্ধ আর বৃদ্ধা নিজেই জাকাত হয়ে গিয়েছে নিজেই মারা গিয়েছে সুতরাং আপনি আমি যিনি জাকাত দেওয়ার নামে মহড়া করছি জেনে রাখা উচিত জাকাত নেয়ার জন্যে আপনার আমার বাড়ি পর্যন্ত দরিদ্রকে আনার অধিকার আমাদের কারো নাই বরং রব্বুল আলমিন কোরআনিমে বলেছেন ওফি আমিম হাকুল মাহরুম আপনি আমার সম্পদে দরিদ্র অসহায় এবং প্রার্থিতদের অধিকার এটা তাদের ঘরে পৌঁছে দিতে হবে তাই জাকাতের নামে নিজের বাড়িতে নিজের ভিলায় নিজের অফিসে নিজের অবস্থানে মানুষের জড়ো করবেন মহরা দেখাবেন এটা জাকাতের আদব নয় যদি কেউ এমন মহরা দেখায় জাকাত দিতে যান জেনে রাখা উচিত জাকাতটা আদায় হবে না ইবাদত হলো না হ্যাঁ জাকাতের সর্বশেষ আদব হলো যে জাকাত পৌঁছে দিতে হবে দরিদ্র অসহায় যেখানেই আছে তার ঘরে তার কাছে জাকাতটা পৌঁছে দিতে হবে তাই জাকাত নিয়ে যাও এসে এই বলে মাইকিং করে মহরা দেওয়া আদবের খেলাফ আবার আদব হলো জাকাতটা পৌঁছায়া দিতে হবে আলা আমাদের সকলকে জাকাতের এই আদবগুলো যথাযথ বুজার তৌফিক দিন এবার আমরা বলতে চাই যারা জাকাত নেবে তাদের আদব কি এক নম্বর যারা জাকাত নেবেন অথবা যারা জাকাত কর্তৃপক্ষ হিসেবে আদায় করে দরিদ্রদের মাঝে বন্টন করবেন তাদের দায়িত্ব যাদের কাছ থেকে জাকাত তারা আদায় করছেন তাদের জন্য দোয়া করবে তাদের জন্য কল্যাণের কামনা করবে তাদের জন্য রব্বুল আলমিনের কাছে তার হেফাজতের আকাঙ্ক্ষা করবে দুই নম্বর জাকাত যারা নেবে তারা বেশি বেশি চাইবে না আমারে দাও আরো দাও আরো দাও আরো দাও না জাকাত যে নেবে সে এতটাই লুবাতুর হয়ে পড়বে না শুধু তাই না জাকাত আনতে গিয়ে পাইতে গিয়ে জাকাত যারা গ্রহণ করবে তারা নিজের দারিদ্রকে বেশি প্রকাশ বা প্রচার করবে না বরং জেনে রাখা উচিত তার দারিদ্রতার পক্ষে স্বয়ং আল্লাহ সুবহানাহ তালা তাই রব্বুল আলমিন যতটুকু তার পক্ষে অধিকার প্রদান করেছেন এতটুকু পেয়ে সন্তুষ্ট থাকতে হবে আমার আরো চাই আরো চাই আরো চাই না সুতরাং এই আদবগুলো রব্বুল আলমিন জাকাত দেয়া এবং নেয়ার ব্যাপারে আমাদেরকে যথাযথভাবে বুঝার তৌফিক দিন সর্বশেষ যে বিষয়টি বলতে চাই জাকাত দেয়া এবং নেয়ার ব্যাপারে আদব তাহলে জাকাত যিনি দিচ্ছেন তিনি যাকে জাকাত দিচ্ছেন তাকে স্টাডি করে দেবেন তার প্রয়োজনটা পূর্ণ করে দেওয়ার জন্য যাতে করে আপনি দিলেন এক টাকা পাঁচ টাকা তিন টাকা আরেকজনের কাছে গিয়ে হাত পাততে না হয় কারণ বানি আদম রব্বুল আলমী নিজে বলেছেন তিনি আদমের সন্তানকে সবচেয়ে বিসম্মানিত করেছেন আর আদমের সন্তানকে অসম্মান করার অধিকার কারণ হয় আর হা যে জাকাত নিতে চাইবে এদ্দূর হতে পারে সে জাকাত দানকারীকে নিজের প্রয়োজনের কথাটা নিজের অভাবের বিষয়টা তুলে ধরতে পারে যাতে করে তার অভাব আর দারিদ্রের সমাপ্তি ঘটে ওই জাকাত এর টাকায় যেহেতু স্বয়ং রব্বুল আলমিন তার পক্ষে পড়েছেন রব্বুল আলমিন আমাদের সকলকে জাকাতের দেয়া এবং নেয়ারে আদবগুলো বোঝার তৌফিক দিন আমিন বন্ধুগণ এবার আমরা আলোচনা করতে চাইব খুব সহজ সাবলীলভাবে যে কোন কোন সম্পদের উপরে জাকাত ফরজ হয় না এটা আমাদের জানা উচিত এক নম্বর জাকাত ফরজ হয় না জাকাত আদায় করতে হয় না ব্যক্তির ব্যবহারের দ্রব্যাদির উপরে ব্যবহারের দ্রব্য ব্যবহারের দ্রব্য বলতে বাড়ি গাড়ি ফ্রিজ টিভি মোবাইল ফোন কাপড় চোপড় বাহন ঘোড়া যা আছে সব ব্যক্তির ব্যবহারের দ্রব্যাদি ব্যতিক্রম কেবল ব্যবহারের স্বর্ণ এবং রৌপ্য ব্যবহারের স্বর্ণ এবং রৌপ্য তা যদি নেশাব পরিমাণ হয় তাহলে তার জাকাত দিতেই হবে তারপর জাকাত ফরজ হয় না চাষের জন্যে হাল চাষ করার জন্যে ব্যবহৃত গরু ঘোড়া অথবা মহিষের উপরে চাষ করার জন্যে হাল চাষের জন্যে যে সকল গবাদি পশু রয়েছে অথবা আধুনিক সময়ে এসে হাল চষার জন্য ট্রাক্টর হাল চষার জন্যে যা কিছু জমিনে চাষাবাদের জন্যে যা কিছু রয়েছে তার উপরেও জাকাত ফরজ হয় না কারণ চাষাবাদের সাথে অনেক কিছুই জড়িত এই বর্তমান সময়ে এসে অনেক বেশি টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রপাতি চাষ করার যন্ত্রপাতি ধান কাটার যন্ত্রপাতি বীজ বপনের যন্ত্রপাতি ঠিক এ ধরনের মারাই করার অসংখ্য যন্ত্রপাতি পাওয়া যায় অনেক টাকা দিয়ে ইনভেস্ট করে ব্যক্তি চাষাবাদের জন্য জিনিসগুলো ক্রয় করলো হতে পারে গরু ঘোড়া মহিষ কিন্তু না চাষাবাদের সাথে সম্পৃক্ত এমন কোনো বিষয়ের উপরে জাকাত ফরজ করা হয়নি কিন্তু জেনে রাখা উচিত আমরা এটা আলোচনা করব চাষ থেকে যা উৎপাদিত হয় তার উপরে কিন্তু জাকাত হয় তবে হ্যাঁ উৎপাদিত কিসের উপরে জাকাত ফরজ হয় তাও আলাদাভাবে আমরা বলবো ইনশাল্লাহ তবে উৎপাদিত ফসলের মধ্যে যদি শাক সবজি হয় তাইলে শাক সবজিতে শাক আর সবজি তার উপরে জাকাত নাই উসর নাই কারণ জমিনে যে ফসল মানুষ চাষ করে এ চাষের ফসলের উপরে উৎপাদিত ফসল যদি শাক আর সবজি হয় তাহলে তার উপরে জাকাত নাই জাকাত হয় না সর্বশেষ যে বিষয় তার দাস দাসীর উপরে হ্যাঁ বর্তমান সময়ে দাস দাসী পৃথিবীর কোন কোনো আফ্রিকান দাস দেশে রয়েছে বটে কিন্তু দাস দাসী যতই থাকুক দাস দাসীর উপরে হিসাব করে জাকাত দিতে হবে না তাই আর সহজভাবে আমরা বলতে চাই যে সকল সম্পদের উপরে জাকাত ফরজ হয় না তা হলো ব্যবহারের তৈজসপত্র বাহন ঘোড়া বা গাড়ি অথবা যে কোনো বাহন বাড়ি বা ফ্ল্যাট যা নিজের মাথা গুজার ঠাই চাষের জন্য ব্যবহৃত যে কোনো ইলেকট্রনিক দ্রব্যাদি অথবা আধুনিক যন্ত্রপাতি অথবা গরু ঘোড়া এর উপরে জাকাত ফরজ হয় না আর উৎপাদিত শাক সবজির উপরে জাকাত ফরজ না দাস দাসিতেও জাকাত ফরজ হয় না তবে ব্যবহারের স্বর্ণ এবং রৌপ্য নেশাব পরিমাণ হলেই তার উপরে জাকাত দিতে হবে নেশাব না হলে দিতে হবে না এক্ষেত্রে সবাই একমত কিন্তু অতি বিশুদ্ধ দলিল দ্বারা এটা প্রমাণিত স্বর্ণ এবং রৌপ্য যেহেতু পৃথিবীর অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত সিম্বল অফ ওয়েলথ তাই নেশাব পরিমাণ হলে স্বর্ণ এবং রৌপ্যের জাকাত দিতে হবে আরও একটি বাস্তবতা যেমন একটি পরিবারে মা মেয়ে ঠিক মায়ের কিছু স্বর্ণ আছে মেয়ের কিছু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 শুনছেন আজকে আলোচনা গত আলোচনার একটি জের ধরে ইসলামের অর্থের একটা মূল উৎস ইসলামের যে ফান্ডে টাকা জমা হয় তার একটা উৎস হলো দানশীলতা যেখানে দান থেকে টাকা আসে আর সেখানে জমা হয় আর সেখান থেকে ইসলামের গরিবদের মাঝে ইসলামী কল্যাণমূলক কাজে ব্যয় করা হয় সেটা বড় গুরুত্বপূর্ণ আর সেই গুরুত্বপূর্ণ কথাকে কোরআনের বিভিন্ন জায়গাতে বলা হয়েছে আমরা তাই আলোচনা করছিলাম মহান আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ ওয়াসমাউ ওয়া আতিউ তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো ওয়াসমাউ ওয়া আতিউ আর তোমরা শোনো এবং আনুগত্য করো ওয়া আনফিকো খাই